فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকতহু জীবন আপনি প্রশ্ন করেছেন যে মাঝহাব অনুসরণ করা কি বাধ্যতামূলক না মাঝহাব অনুসরণ করা বাধ্যতামূলক নয় সেই মাঝহাব যেটা মানুষের তৈরি মাঝহাব শব্দের অর্থ হচ্ছে পথ তরিকা পদ্ধতি আর মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন অশার উমুর এ মহাদাসা তুহা কুল্ল মহাদাসা বেদা মহানবী সাল্লাম বলছেন ফাইনা খরেল হাদিসে কিতাবুল্লাহ ওখরেল হাদি হাদি মোহাম্মদিন সাল্লাহ আলাই সাল্লাম সব আল্লাহ সবচাইতে উত্তম কিতাব হচ্ছে আল্লাহর কিতাব আর সবচাইতে উত্তম পথ উত্তম পদ্ধতি উত্তম পন্থা উত্তম মাঝাব উত্তম তরিকা হচ্ছে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পথ অসারল মহদাস মহদাসাত আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে নতুন কিছু শরীয়তের মধ্যে নতুন পথ নতুন মত নতুন কিছু আবিষ্কার করা কুল্ল মহদাস বেদা আর প্রতিটি নতুন জিনিসই শরীয়তের মধ্যে নতুন পথ হোক নতুন তরিকা হোক নতুন মাজাব হোক সেটা হচ্ছে বিদাত কুল্ল বিদাত দলায়লা আর প্রতিটা বিদাত হচ্ছে ভুষ্টতা কুল্ল দলায়লা তিন ফিন্নার আর প্রতিটা ভ্রষ্টতার পরিণাম হচ্ছে নাম সুনান নাসাই হাদিস তোমার পনেরোশো উনআশি দ্রষ্টব্য তাহলে ইমামদের নামে যে আজকের মজাব তৈরি করে নেওয়া হয়েছে ইমাম আবু হানিফা আলাই নামে ইমাম শাফি আলাই নামে ইমাম মালিক আলাই নামে ইমাম আহমদ ইমিন হাম্মাল আলাই নামে এই ইমামগণ কিন্তু কেউই বলে যাননি যে আমাদের নামে তোমরা এক একটা তরিক এক একটা পদ্ধতি এক একটা মজাব তৈরি করে নেবে বরং প্রত্যেক ইমামই বলে গিয়েছেন যেটা কোরআন এবং সেই হাদিসের সঙ্গে মিলবে সেটাই আমাদের পথ কোরআন এবং সেই হাদিসের বিপরীত যদি আমাদের পথ আমাদের মত দেখো তাহলে আমাদের পথটাকে আমাদের মতটাকে তোমরা পরিত্যাগ করবে কোরআন ও সেই হাদিসের পথটাকে তোমরা গ্রহণ করবে তাই প্রত্যেক ইমামকে আমরা শ্রদ্ধা করি তবে সেই ইমামের কোরআন এবং সেই হাদিস মূলক কথাকে আমরা মানব এবং কোরআন ও সেই হাদিসের সঙ্গে সেই ইমামের যে কথাটা ভেড়ে না যে কথাটা আমরা পাই না কোরআন এবং সেই হাদিসের মধ্যে উক্ত ইমামের সেই কথাটাকে আমরা প্রত্যাখ্যান করব প্রত্যাখ্যান করে সবচেয়ে বড় ইমাম মহানবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথাকে আমরা মেনে চলবো